আমাদের বুক ভরে আঘাতের চিহ্ন আমাদের বুক ভরে আঘাতের চিহ্ন মাঝে মাঝে আমরা করছি নিরীক্ষার গুণকার ভিত্তই আমরা ধীর হাতে অন্যায় ধরছি আমাদের বুক ভরে আঘাতের চিহ্ন আমাদের বুক ভরে আঘাতের চিহ্ন মাঝে মাঝে আমরা ধরছি এই তার হুঙ্কারে ভেতরি আমরা হাতে অধিকায় ধরছি আমাদের বুক ভরে আঘাতের চিহ্ন আমাদের বুক ভরে আঘাতের চিহ্ন আমাদের সঙ্গীরা প্রতিদিন হেঁটে প্রাণ দিচ্ছে ভিতরে ভিতরে দিচ্ছে পৃথিবীর প্রান্তর শহীদের খুনে খুনে ভিতরে আমাদের সঙ্গীরা প্রতিদিন হেদান দিচ্ছে দিচ্ছে দিচ্ছে দিচ্ছে পৃথিবীর কান্তরে শরীরে শুনে শুনে দিচ্ছে শরীরে শুনে দিচ্ছে শরীরে দিচ্ছে আল্লাহ ভালোবাসা এভাবে মুখে মুখে মুখে মুখে ধরছি আমাদের বুক ধরে আঘাতের চিহ্ন আমাদের বুক ধরে আঘাতের চিহ্ন মাঝে মাঝে আমরা এগোচ্ছি মিথ্যার ভিতরি আমরা ধরছি আমাদের বুক ধরে আঘাতের চিহ্ন আমাদের খুব ধরে আগামের জীবনের বিনিময়ে আমরা জান্না কিনেছি জীবনের বিনিময়ে আমরা জান্না কিনেছি দেখা হয় সব ঘুরে আল্লাহর ভালোবাসা কিনেছি আল্লাহর ভালোবাসা কিনেছি

মিথ্যার হুঙ্কার আমরা ধরছি আমাদের বুক ধরে আমাদের চিহ্ন আমাদের বুক ধরে আমাদের চিহ্ন মাঝে মাঝে আমরা ধরছি মিথ্যার ধরছি আমাদের বুক ধরে আমাদের চিহ্ন আমাদের বুক ভরে আমাদের চিহ্ন আমাদের বুক ভরে আমাদের ইন্দ্র আমাদের বুক ভরে